فأهلا بشهر التقى والجود والكرم شهر الصيام رفيع القدر في الأمم সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত কৃতজ্ঞতা আল্লাহ রব্বুল আলমিনের অপার কৃপায় আমরা আমাদের প্রতীক্ষিত মাহের রমজানে উপনীত হয়েছি এই মুবারকপূর্ণ মাস বরকতপূর্ণ মাস আমরা সকলেই পেয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই মাসের বিশেষ কিছু ফজিলত আল্লাহ রব্বুর আলমিন দান করেছেন এই মাসের বিশেষ কিছু তাৎপর্য এবং বৈশিষ্ট্য রয়েছে আমরা যদি এই মাসের এই বৈশিষ্ট্য এবং তাৎপর্যগুলো জানতে পারি এবং এই মাসের ফজিলতগুলো যদি আমাদের যথাযথ জানা হয় তাহলে আমরা আশা করছি যে মাস থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারব এ মাসের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে তাৎপর্য রয়েছে এর অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে এ মাস মুবারক এবং বরকতপূর্ণ রাসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আতাহকুম শাহরু রমাদান শাহরু খাইরিন ওবারাকা কল্যাণের মাস এবং বরকতের মাস তোমাদের সামনে উপনীত তেমনি ভাবে বুখারির হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী হুসাল্লাম বলেছেন ইয়াহান্নাস কদ আদাল্লাকুম শাহরুন আদিম মহান একটি মাস তোমাদের সামনে উপনীত অতএব এই মাসকে রসুল করিম সাল আলী হুসাল্লাম কল্যাণের মাস বরকতের মাস মুবারক মাস এবং মহান মাস হিসেবে ঘোষণা করেছেন এই মহান এবং বৈশিষ্ট্যপূর্ণ এই মহান এবং বরকতপূর্ণ হওয়া এ মাসের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং ফজিলত সেই সাথে এই রমজান মাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মাস তাকুয়া অর্জনের মাস আল্লাহ রব্বুল আলমিন সিয়াম ফরজ করার জন্য যে আয়াতটি নাজিল করেছেন সেখানেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও এই সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়াবান হতে পারো মুত্তাকি হতে পারো তাকওয়া আসলে কি জিনিস আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা এবং আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে গুনাহ থেকে মুক্ত থাকা সমস্ত ধরনের পাপাচার থেকে বিরত থাকা এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য ভালোবাসা এবং তার বন্ধুত্ব অর্জন করা তাকুয়া হচ্ছে وبالتقوى ينال العبد محبة الله وولايته ومعيته তাকওয়ার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের বন্ধুত্ব নৈকট্য এবং আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেয়ে থাকে সেই তাকওয়া অর্জনের মহাক্ষণ এবং মহান সময় হচ্ছে এই রমজান মাস এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনী কাইমের মধ্যে বলেছেন এই সিয়াম সাধনার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে যেন তোমরা তাকুয়াবান হতে পারো তাকুয়া কি জিনিস এক্ষেত্রে আমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তার প্রসিদ্ধ একটি কথার মধ্যে বলেছেন যে তাকুয়া হচ্ছে তরকুমা হারাম আল্লাহ ও আদা উমফতারদ আল্লাহ রব্বুল আলমিন যা কিছু হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা সেগুলো থেকে দূরে থাকা আর আল্লাহ রব্বুল আলমিন যেগুলো ফরজ করেছেন সেই ফরজ কাজগুলো অবশ্যই অবশ্যই পালন করা আমরা এই মাসে তাকুয়া অর্জনের একটি মহান সুযোগ পাচ্ছি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে নৈকট্য অর্জন করা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা তার ভালোবাসা অর্জন করা তার বন্ধুত্ব পাওয়ার একটি সুযোগ আমরা এই মাসে পাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী সেই সাথে এই রমজানের বিশেষ একটি ফজিলত বিশেষ একটি বৈশিষ্ট্য এবং তাৎপর্য হচ্ছে এই মাস ক্ষমার মাস শেহরুল গফরান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ধুয়ে মুছে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে একটি পুত পবিত্র জীবন তিনি দান করতে যাচ্ছেন সেজন্য রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে এক জুমা এবং রমজান থেকে রমজান এগুলো মানুষের গুনাহকে মুক্ত করে দেয় যদি না সে কবিরা গুনায় লিপ্ত হয়ে যায় অতএব গুনাহ মুক্ত হওয়ার গুনাহ থেকে পাপ পঙ্কিলতা থেকে পুত পবিত্র হওয়ার একটি মহান সময় হচ্ছে এই মাহে রমজান রসুল করিম সাল আলী ওসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ইমানের সাথে ইখলাসের সাথে রমজানের সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেবেন তেমনি ভাবে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন মন কমা রমাদান যদি রমজানে কিয়ামুল্লাইল করা হয় নামাজ আদায় করা হয় রাতে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেবে অতএব এই হাদিসগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসের একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে এই রমজানের সিয়াম সাধনা বান্দাকে পুত পবিত্র এবং পাপ পঙ্কিলতা মুক্ত করে দেয় রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই রমজানের সিয়াম সাধনার পুরস্কার এর প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন নিজেই বান্দাকে দান করেন হাদিস কুৎসিত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন قال الله تبارك وتعالى كل عمل ابن آدم له إلا الصيام সমস্ত আমল ইবনে আদমের জন্য মানুষের জন্য তবে শুধু রমজানের সিয়াম ব্যতীত কেন আল্লাহ রব্বুল আলম বলছেন এটা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দান করব। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ইয়াদা তাআমাহু ওয়া মিন আজলি সে তো খাবার বন্ধ রেখেছে এবং তার নিজস্ব মনোবঞ্চনা মনোপ্রবৃত্তি যেগুলো রয়েছে সেগুলো সব থেকে বিরত থেকেছে আমার জন্য এজন্য আমি তাকে প্রতিদান দেব এটা ভান্ডার জন্য কত সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ রব্বুল আলমী নিজেই তাকে এর প্রতিদান দান করছেন অতএব এটি একটি রমজানের সিয়াম সাধনার অন্যতম ফজিরত এবং বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রোতা রমজানের ফজিলত এবং বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে রমজানের রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন আসিয়া মুজুন্না রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল কিসের ব্যাখ্যার মধ্যে আমাদের পূর্বসূরি ওলামা একরাম লিখেছেন ঢাল হচ্ছে ওখায়াতুন ফি দুনিয়া মিনাল মা আসি রমজান তাকে বিভিন্ন ধরনের পাপাচার থেকে মুক্ত রাখছে তাকে বাঁচিয়ে রাখছে এজন্য আমাদের মধ্যে একটা সুন্দর অনুভূতি তৈরি হয় যে রমজান আসলে আমরা অনেক ধরনের গুণা থেকে বেঁচে থাকি অনেক সময় আমরা খারাপ কথা থেকে বেঁচে থাকি রোজা রেখেছি তাই আমরা অনেক সময় নিজেদেরকে পবিত্র রাখতে চেষ্টা করি এটাই হচ্ছে মুজুন্না এবং সেই সাথে ব্যাখ্যার মধ্যে ওলামা একরাম বলেছেন যে ওয়াফিল আহ আহরিমিনার রমজানের এই রোজা সিয়াম সাধনা তাকে আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ হয়ে যাবে অতএব রমজানের এই সিয়ামের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলত হচ্ছে রমজানের রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ তেমনিভাবে আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে পুরস্কার হিসেবে তার বিশেষ সম্মানার্থে একটি বিশেষ গেটের ব্যবস্থা করেছেন জান্নাতে তার জন্য বিশেষ দরজা থাকবে বিশেষ গেট থাকবে সেই গেট দিয়ে সে একাই প্রবেশ করবে অন্য কারো সেদিক থেকে প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেছেন ইন্দাফিল জান্নাতি বাবান ইউকাল ইয়দ হলুমিন হোসা সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে যার নাম রাখা হয়েছে রাইয়ান এবং সেই দরজা দিয়ে শুধু যারা সইমিন আছে সিয়াম পালন করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন সেদিক থেকে জান্নাতে প্রবেশ করার মহান মর্যাদা তাদেরকে দান করবেন এবং সেই সাথে আরও একটু বলে দেওয়া হয়েছে বিশেষত্ব বুঝাতে গিয়ে এবং বৈশিষ্ট্য বুঝাতে গিয়ে বলা হয়েছে এদিক থেকে রোজাদার ব্যতীত অন্য কাউকে যাওয়ার সুযোগ দেওয়া অতএব বোঝা যাচ্ছে সিয়াম সাধনার কত বড় একটি বিশেষ ফজিলত যে আল্লাহ রব্বুল আলমিন এই সিয়াম যারা পালন করবে তাদের জন্য সম্মানার্থে তাদের পুরস্কার হিসেবে জান্নাতে একটি বিশেষ গেটের ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত দর্শক মন্ডলী রমজানের বিশেষ একটি ফজিলত হচ্ছে এই রমজানের রোজা বান্দার জন্য সুপারিশ করবে হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম বলবে আমি তো তাকে দিনের বেলা বিভিন্ন মনোবৃত্তি পালন করা থেকে তার মনের বাসনা পূরণ করা থেকে খাবার দাবার থেকে তাকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমাকে সুপারিশ করতে দাও আর কোরআন বলবে রাতে তাকে ঘুমাতে দেইনি সে রাতে কোরআন তিলাওয়াত করেছে নামাজে পড়েছে ফিহি আমাকে তার ব্যাপারে সুপারিশ করতে সুযোগ দাও তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দান করবেন ফাইফ আয়ান তখন তারা এই বান্দার জন্য সুপারিশ করবে আপনি কল্পনা করুন যে আপনার জন্য যখন কেউ নেই আপনার পক্ষে বলার জন্য আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুলে ধরার জন্য আপনার পক্ষে সাফাই গাওয়ার জন্য তখন এই সিয়াম সামনে চলে আসবে আপনার জন্য সুপারিশ করতে আর আপনার সামনে চলে আসবে সুপারিশ করতে অতএব এই সিয়ামের একটি বিশেষ ফজিলত বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই সিয়াম হচ্ছে আমাদের সকলের জন্য সুপারিশকারী সম্মানিত দর্শক মন্ডলী রমজানের বিশেষ আরেকটি ফজিলত হচ্ছে এই রমজানে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়াকে কবুল করে থাকেন এবং সেজন্যই রমজানের আয়াতের সাথেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যখন তারা আমাকে ডাকে আমার কাছে চায় তখন আমি তাদের এই দোয়াকে কবুল করি হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন রোজাদারের দোয়া কবুল করা হয় ইফতারকে সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে যখন দোয়া করা হয় তখন দোয়া কবুল করা হয় এছাড়াও পুরো রমজান মাস জুড়ে যখনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা হচ্ছে তখনই আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন সে ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন অতএব দোয়া কবুল হওয়ার জন্য এই রমজান মাসটি এবং রমজানের এই সিয়াম সাধনা এবং এই সৌম পালন করা একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ইবাদত মাহে রমজানের আরো একটি বিশেষ ফজিলত হচ্ছে এই মাসে রয়েছে লেইলাতুল কাদের হাজার রাতের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ রাত আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر হাজার মাসের চাইতেও উত্তম হচ্ছে এই রাত এই রাত আল্লাহ রব্বুল আলমী দেখেছেন রমজানের শেষ দশকে রসুল করিম সাল আলী ওসাল্লাম মানুষকে যখন উদ্বুদ্ধ করেছেন এবং রমজানের অভিনন্দন বার্তা বলেছেন সেই অভিনন্দন বার্তায়ও তিনি মানুষকে এই বিষয়টি সচেতনভাবে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেছেন ইয়া আইয়ুহান্নাস قد أظلكم شهر عظيم شهر فيه ليلة خير من ألف شهر যে এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম অতএব এই মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা এবং লাইলাতুল কদর খুঁজে বেড়ানো এবং সেই সাথে এই লাইলাতুল কদরে আমল করতে পারা এবং এই হাজার মাসের চাইতেও উত্তম একটি সুযোগ পাওয়া এটিও এই রমজান মাসের জন্য বিশেষ একটি ফজিলত বিশেষ একটি বৈশিষ্ট্য এবং রমজানের বিশেষ একটি তাৎপর্য সম্মানিত দর্শক শ্রোতা রমজানের বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলতের মধ্যে অন্যতম আরও একটি হচ্ছে যখন রমজান মাস চলে আসে তখন আল্লাহ রব্বুল আলমী জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে থাকেন আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন হাদিসের মধ্যে এসেছে বুখারি এবং মুসলিমের মধ্যে রসুল করিম সাল আলী হুসাল্লাম বলেছেন ইদা জা রমাদান ফুত্তিহাত আবু আবুল জান্নাহ ওগুল্লিকাত আবু আবুন্নাম ও সুফিদাতি শেয়াতিন যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো সব খুলে দেয়া হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় আর যে শৈতান আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে কুমন্ত্রণা এবং প্ররোচনা দেওয়ার জন্য সবসময় লেগে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর দয়া করে মায়া করে আমরা যেন এই মাসে যথাযথভাবে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারি ভালোবাসা অর্জন করতে পারি আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য বিশেষভাবে আমল করতে পারি এবং এই মহান মাসে যেন যথাযথভাবে উপকৃত হতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আলমিন শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখছেন এভাবেই আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসকে মহিমান্বিত এবং বৈশিষ্ট্যপূর্ণ তাৎপর্যপূর্ণ করেছেন ফজিলতপূর্ণ করেছেন আমরা এই ফজিলতগুলো এবং এই বৈশিষ্ট্যগুলোর দিকে বিশেষ খেয়াল রেখে আমরা রমজান থেকে পুরোপুরি উপকৃত হতে চেষ্টা করি আমরা রমজানে আমাদের প্রতিটি সময় প্রতিটি ক্ষণ কাজে লাগাতে চেষ্টা করি এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করা এবং আল্লাহ রব্বুল আলমিনের বন্ধুত্ব অর্জন করার জন্য সচেষ্ট হই জান্নাত যে জান্নাত আমাদের জন্য খুলে রাখা হয়েছে সেই জান্নাতে যাওয়ার পথে আমরা নিজেরা অগ্রবর্তী হতে চেষ্টা করি এবং এই যে বসন্তকাল এবাদতের জীবনের এই বসন্ত সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে চেষ্টা করি ইদার রৌদ আনসা মুজদিবান ফি রবিহি এই বসন্তের সময়ে যদি বাগান পরিপূর্ণ রূপ ধারণ না করে তাহলে কখন আর ফুলে ফলে সুশোভিত হবে আমরা এই রমজানটাকে আমাদের এবাদতের বসন্ত সময় এবং বসন্তকাল মনে করি আমরা এই রমজানটাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের নৈকট্য অর্জনের তার ভালোবাসা অর্জনের বসন্ত সময় মনে করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসল্লাহ সাল্লাম আল নবীনা মোহাম্মদ ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত